রসুলপুর ময়দানের তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন আঠারোই ফেব্রুয়ারি দুই রোজ বৃহস্পতিবারের আখেরি মোনাজাত আখেরি মোনাজাত পরিচালনা করছেন চার তরিকার পীরে মোকাম্মেল বাংলাদেশ জামিয়াতুল সালেকিনের আমিরুল উমারা আল জামিয়াতুল আরবিয়া বাইতুল উলুম রসুলপুরের সুযোগ্য পরিচালক আমার আপনার প্রাণপ্রিয় মুর্শিদ বাংলা ভারতের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক নেতা চার তরিকার পীর মোকাম্মেল আলহাজ হজরত হাফেজ মাওলানা আব্দুল মতিন নেসারি আলহাজ হজরত হাফেজ মাওলানা আব্দুল মতিন নেসারি পীর সাহেব রসুলপুরি আসুন আমরা হজরতকে একটু স্বাগত তাকবির জানাই সবাই বসে পড়ুন বসে পড়ুন বসুন আজকের জন্য আখির মনাজাত হয়ে যাবে আল্লাহ আগামীকাল বাদ জুম্মা কবরবাসীদের জন্য দেওয়া হবে সব রেশানি হবে গত মাহফিল থেকে এই মাহফিল পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের নামের তালিকা জমা দেবেন ভায়াটের আব্দুল গফুর মাহুরি মারা গেছেন এই কয়েকদিন আগেও তার বাড়িতে খানাপিনা খেয়ে আসলাম ভায়াটের জলসা করে আসলাম রসুলপুরের জলসার আসার পাকা কথা দিয়েছিলেন গাড়িও রিজার্ভ করছিলেন কিন্তু দুনিয়ায় নাই কার কখন খবর হইয়া যাবে বলা যায় না এই জন্য কবরবাসীদের জন্য দেওয়া হবে জুম্মাবাদ সকাল নয়টায় মসজিদ আমেলার বৈঠক মসজিদের দোতলায় সকাল নয়টায় কেন্দ্রীয় মসজিদ আমেলার বৈঠক মসজিদের দোতলায় আল্লাহ পাগড়ি এসে গেছে তবা নামা হবে একে অপরের গায়ে গায়ে হাত লাগান টানবেন না পরস্পর গায়ে গায়ে হাত লাগান সম্ভব হলে নামাজের কায়দায় বসেন সম্ভব হলে নামাজের কায়দায় বসুন তবার নিয়ত করলে তবা হবে মুরিদ হওয়ার নিয়ত করলে মুরিদ হবেন কথা বন্ধ করুন কথা বললে তো হলো না আসামি যেমন হাকিমের দরবারে বসে ওই রকম আমরা আল্লাহর দরবারে বসেছি অতীত জীবনের পাপের কথা স্মরণ করুন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 দিও না ইমানের টিকিট দিয়া কবর নিও বিনা টিকিটে নিও না ডান হাতে আমল আমা দিও বাম হাতে দিও না ভগবান আল্লাহ আমরা বাইয়াত হইতেছি নেফাক মুক্ত অন্তরে চার তরিকায় চিস্তিয়া আদ্রিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকায় খাদেন ফকির আব্দুল মতিন নেসারি হাতে মুরিদ হচ্ছি ঈদ ধরছি খলিফা الحاج مولانا محدث مفسر مرحوم مفتی پیر مکمل عبد الخالق بردھمانی نسبات مدانی نسبات گنگوہی صاحب اے اللہ چار طریقہ فیض বরকত নেহামত ইমানি নূর আমলি নূর বাতিনি নূর জাহিরি নূর নসিব করো তোমার হাবিবের জামাতে তোমার অলিগুনের জামাতে আমায় সামিল করো দাখিল করো আমিন সুম্মা আমিন হাত নামা পাগড়ি ছেড়ে দিন নূতন যারা মুরিদ হয়েছেন এই মাহফিলে এখন নূতন মুরিদ হওয়ার নিয়ত যারা করেছেন তারা একটু দাঁড়িয়ে যান আপনাদের অজিফা বলে দেব সবক বলে দেব নূতন যারা মুরিদ হয়েছেন তারা একটু দাঁড়িয়ে যান মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ গাছ লাগাইলাম আমি ফল দেওয়ার মালিক তুমি আল্লাহ যারা দাঁড়িয়েছেন বাবা আজ থেকে আপনারা আমার রুহানি সন্তান ডান হাত উঁচু করুন বলুন হে আল্লাহ মুর্শিদের হাতে সম্মিলিত ভাবে ওয়াদা করছি শরিয়াতের আদেশ নিষেধ মেনে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করব আমাকে তৌফিক দাও তোমার ভালোবাসা তোমার রসুলের ভালোবাসা আপন মুর্শিদের ভালোবাসা আমায় দান করো আমিন সুম্মা আমিন হাত দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো এক নম্বর সবক আদায় করতে হবে সবকের বইও আছে তরিকত পরিচিতি এ সবকের বই নিয়ে যাবেন যাওয়ার সময় শেষের দিন সবক বাতানো হবে আপনাদেরকে এক নম্বর সবক আদায় করার অনুমতি দিলাম মেয়েরা চুপে চুপে পুরুষরা মধ্যম আওয়াজে সবক আদায় করবেন আর যে সমস্ত মহল্লায় হাজিরা খাতা নাই তারা হাজিরা খাতা নিবেন নূতন হাজিরা খাতা ছাপানো হয়েছে চল্লিশ টাকা দাম হাজিরা খাতা নিবেন প্রত্যেকে যে সমস্ত মহল্লায় হাজিরা খাতা নাই হাজিরা খাতা নিয়ে নেবেন আবারও বলছি হাজিরা খাতা নেবেন এই পুরানো খাতা আবার জমা দিতে হবে কোন এলাকায় কিভাবে কাজ চলতেছে এটা তো আমাদের বুঝতে হবে এই জন্য বসুন বাবা সকল অজিফার বই নিয়ে যায় আগামীকাল আরো লামায়করাম আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এলাকাবাসীদেরকে বলছি একে অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আর ইমানের হেফাজত করবেন সামানের হেফাজত করবেন পকেট মাইল আছে কিন্তু এতে কোনো সন্দেহ নাই আপনার মতনই জুব্বা পড়া নকল দাঁড়িয়েও থাকতে পারে এই জন্য খুব সাবধান সামানাপত্র সাবধানে রাখবেন টাকা পয়সা মোবাইল লাইট ঘড়ি জিনিসপত্র সাবধানে রাখবেন আলহামদুল শরীফ একবার কুলু আল্লাহ শরীফ তিনবার দরুদ শরীফ তিনবার পাঠ করুন কবরবাসীদের জন্য আমরা সেভিল সার্জন অফিসে দরখাস্ত দিয়া ডাক্তার আনছি ডাক্তারখানায় ডাক্তার আছে আপনারা প্রয়োজন বোধে ডাক্তারের কাছে যেতে পারবেন সার্জন অফিসে দরখাস্ত দিয়া ডাক্তার আনা হয়েছে এক্ষুনি আমি মনাজাত করছি মনাজাত শেষ হলেই কাতার দেবেন আগেই বলা হয়েছে উজু স্টেঞ্জার জন্য আলাদা সময় দেওয়া হবে না তারপরও একান্ত যাতে রজু লাগবে স্টেঞ্জা লাগবে খুব ঝাটফাট করে তাড়াতাড়ি সেরে আসতে হবে আল্লাহ আমিন اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك اللهم يا منبر القلوب اللهم يا منبر القلوب نبر قلوبنا بنور معرفتك أبدا يا نور يا نور يا نور يا الله يا الله يا الله اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم فارج الهم وكاشف الغم مجيب الدعوة المضطرين ورحمن الدنيا ورحيما اللهم أعنا بالعلم وزينا بالعلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية اللهم إنك عفو كريم وتحب العفو فاعف عنا سبحان ربك رب العزة عما يصفون رب ارحمهما كما ربياني صغيرا سلام على المرسلين والحمد لله رب العالمين